আবদুল্লাহ ইবনু আমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে কোরআন পাঠ শিখো চারজনের নিকট হতে ইবনু মাসুদ আবু হুজাইফার আজাদকৃত গোলাম সালিম উবাই ইবনু কাব ও মুয়াজ ইবনু জাবাল রদিল্লাহ তাল্লাহ্ন থেকে